হে পাখি নেবে না কে নেবে না কে সালাম আমার বদিহিনায় সালাম আমার বদিহিনায় শুনছেন শিল্পী আবু আইয়ুব আনসারের কথাও সুরে জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী তামিম হায়দারের কণ্ঠে ইসলামী সঙ্গীতের মনোমুগ্ধকর পরিবেশনা তোমাকেই চায় হে পাখি নেবে না কে নেবে না কে সালাম আমার বদিহিনায় সালাম আমার বদিহিনায় তার নবীর রোবদি যেখানে ঘুমায় তার নবীর রোবদি যেখানে ঘুমায় আমি একা বসে আছি শাহজালালের এই দেশে শাহজালালের এই দেশে কখন যাব আশায় আছি দূর মদিনায় দিন শেষে দূর মদিনায় দিন শেষে আমি একা বসে আছি শাহজালালের এই দেশে শাহজালালের এই দেশে কখন যাব আশায় আছি দূর মদিনায় দিন শেষে দূর দিন শেষে হৃদয় আমার হয় তালা হৃদয় আমার হয় তোমার জানাই আমার মনের অস্থিরতা আমার মনের অস্থিরতা জানায় রহু যায় প্যারনবী নিরবধি যেখানে ঘুমায় প্যারনবী নিরবধি যেখানে ঘুমায় হে পাখি নেবে না কে নেবে না কে সালাম আমার মদিনায় সালাম আমার মদিনায় প্যারা নবী নিরবদি যেখানে ঘুমায় প্যারা নবী নিরবদি যেখানে ঘুমায় ওহে পাখি থাকতো যদি তোমার মতো দুই ডানা তোমার মতো দুই ডানা উড়ে যেতাম যখন তখন করতো নাকি কেউ মানা করতো নাকি কেউ মানা ওই হে পাখি থাকতো যদি তোমার মতো দুই ডানা তোমার মতো দুই ডানা উড়ে যেতাম যখন তখন করতো নাকি কেউ মানা করতো নাকি কেউ মানা মুক্কা তাওয়াফ করে যেতাম মুক্কা তাওয়াফ করে যেতাম সবুজ গুমিদের ছায়ায় নবীর কাছে থেকে যেতাম নবীর কাছে থেকে যেতাম জান্নাতি মায়ায় প্যারনবী নিরবদি যেখানে ঘুমায় প্যারনবী যে যেখানে ঘুমায় হে পাখি নে দেনা কে নে দেনা কে সালাম আমার মদিনায় সালাম আমার মদিনায় প্যার নবী নিরবদি যেখানে ঘুমায় প্যার নবী নিরবদি যেখানে ঘুমায় প্যার নবী নিরবদি যেখানে ঘুমায়